কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে খোকা ঘুমলো পাড়া ঝুরলো বর্গি এলো দেশে বান্টিকে অনেক কষ্টে ঘুম পাড়ানো গেছে কিন্তু বৌদি যে এই গানটা গাইছেন এর মানেটা কি বর্গি এলো দেশে বর্গি কারা একেবারে গোড়া থেকে শুরু করি গল্পটা তাহলে কিন্তু আফ্রিকা যেতে হবে পনেরোশো পঞ্চাশ ইথিওপিয়ার হারার খুব গরিব এক পরিবারে জন্ম হলো এক ছেলের নাম শানবু তার মা বাবা এতই গরিব যে ছেলেকে তারা বিক্রি করে দিতে বাধ্য হলেন ছোট্ট শানবু হয়ে গেল কৃতদাস তার মালিক তাকে নতুন নাম দিলেন আম্বার এ মালিক সেই মালিকের হাত ঘুরতে ঘুরতে আম্বার এসে পৌঁছল বাগদাদ তার নতুন মালিক মীর কাসেম আল বাগদাদি লক্ষ্য করলেন যে আর পাঁচটা কৃতদাসের থেকে আম্বার কিন্তু একটু অন্যরকম তিনি তাকে শিক্ষিত করে তুললেন এবং তারপর নিয়ে এলেন ভারতবর্ষে ভারতে এসে আম্বার অবাক হয়ে দেখল তার নতুন মালিক ভারতীয় না তারই মতো কৃষ্ণাঙ্গ আফ্রিকান এটা কিন্তু আমাদের দেশে হামেশাই হতো কৃতদাস থেকে মালিক মালিক থেকে রাজা দিল্লির স্লেভ ডাইনেস্টির কথা মনে আছে তো তো আমাদের আম্বার ডেকানে কিন্তু একেবারে জমিয়ে বসল দল বল নিয়ে এই রাজা সেই রাজার জন্য যুদ্ধ করতে করতে যাকে বলে একেবারে কিং মেকার হয়ে গেল আহমেদনগরের সুলতানকে তখন বড্ড জ্বালাচ্ছিল মোগলরা সম্রাট আকবর নিজের সাম্রাজ্য বিস্তার করছিলেন মোগলদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আম্বার বুঝলেন এদের সঙ্গে সামনাসামনি যুদ্ধে পারা যাবে না আম্বার নতুন যুদ্ধের টেকনিক বার করলেন অল্প সংখ্যক মানুষ ঘোড়ার পিঠে চেপে হঠাৎ করে যখন কেউ হামলার জন্য তৈরি নয় ঠিক তখনই হামলা করছে মোগলদের তাঁবু পুড়িয়ে দিচ্ছে রসদ লুটে নিচ্ছে আর কেউ কিছু বোঝার আগেই ভ্যানিশ হয়ে যাচ্ছে আম্বার এই নতুন ধরনের যুদ্ধের নাম দিলেন বার্গির গিরি আম্বার যেখানে রয়েছেন সেই জায়গাটা কিন্তু আজকের মহারাষ্ট্র কাজেই কাজেই তার সঙ্গে অনেক মারাঠারা যুদ্ধ করে তাদের মধ্যে এক মারাঠা সর্দার তার কাছ থেকে এই নতুন ধরনের যুদ্ধ শেখে এবং তারপর নিজের ছেলেকে শেখায় সেই মারাঠা সর্দারের নাম ছিল শাহজি ভোঁসলে আর তার ছেলের নাম শিবাজি এই বার্গির মানে বর্গি ঘোড়ার পিঠে চড়া মারাঠা বাহিনী বাংলা আক্রমণ করে সতেরোশো সালে এবং চলে আসে একেবারে আজকের শিবপুর বোটানিক্যাল গার্ডেন্স যেখানে সেই অবধি সেই আক্রমণের স্মৃতি আজও লুকিয়ে আছে আমাদের ঘুম পাড়ানি গানের মধ্যে কিন্তু মারাঠা আক্রমণের আরেকটি স্মৃতি কিন্তু আমাদের কলকাতা শহরেই লুকিয়ে রয়েছে তার উপর দিয়ে আপনি বোধ হয় বেশ কয়েকবার যাতায়াত করেছেন <laughs> তার গল্প অন্য একদিন কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Dweep